এরপরে জান্নাতি মোমিনের বৈশিষ্ট্য হলো জান্নাতি মুমিন আমানতদার হবে সর্বক্ষেত্রে আমানতদার তার কথার ক্ষেত্রে আমানতদার তার কাজে কর্মে আমানতদার লেনদেনে মহামালাতে হবে আমানতদার সর্বক্ষেত্রে হবে আমানতদার আমানতদারিতার মধ্যে তার কোনো খেয়ানতি থাকবে না সব সমান আরেকজনের মান সম্মান আমার কাছে আমানত আরেক ভাইয়ের মান সম্মান আমানত আরেক ভাইয়ের টাকা পয়সা আমানত আরেক ভাইয়ের ইজ্জত আব্রু আমার কাছে আমানত এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না সুযোগ পেলাম ভাইয়ের মোবাইলটা নিয়ে গেলাম সুযোগ পেলাম ভাইয়ের কিছু টাকা পয়সা নিয়ে গেলাম সুযোগ পাইলাম কিছু এদিক সেদিক নিয়ে গেলাম আমানতের খেয়ানত করলাম আমার পাশের সিটে বসছে বাইটা একটু ঘুম আসছে আস্তে করে মোবাইলটা নিয়ে গেলাম কি হলো আমানতের খেয়ানত সর্বক্ষেত্রে যত রকমের আমানত আছে জান্নাতে মানুষগুলো আমানত রক্ষা করবে আর কি করবে ওয়াদা রক্ষা করবে বর্তমানে এটার খুব অভাব আমানতদারিতা নাই ওয়াদা রক্ষা করার লোক খুঁজে পাওয়া যায় না যদি কোনো কারণে টাকা পয়সা ধার দিতে পারেন বা আপনি কারো কাছে আপনার কাছে বা আপনি কারো কাছে টাকা পয়সা পাইবেন তাহলে দেখবেন নেওয়ার সময় ভাই আগামী সোমবারে দিয়ে দিচ্ছি কত সোমবার যাচ্ছে কত বছর যাচ্ছে শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাও টাকা দিবে না ওয়াদার কোনো ঠিক নেই আবার একদিন একজন আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে যে হুজুর মোবাইলে যখন আমার কাছে কেউ ফোন করে তখন জিজ্ঞেস করে আপনি কোথায় তা আমি তখন ঘরে থাকি যদি বলি যে আসি আমি ঘরে আছি তো সে তো চলে আসবো আমার কাছে টাকা পাইবো এ তো চলে আসবে তা আমি কি করি ঘর থেকে বাহিরে যাই ঘর থেকে বাইরে যায় মোবাইল আসার সাথে সাথে ঘরের বাইরে চলে যায় আপনি কোথায় আমি এখন একটু বাইরে আছি এটা বাইরেই আছে এত ঘর নাই ঘর থেকে বাইরে গেছে হ্যাঁ বাইরে আছি বললে মানুষ বুঝে যে না এটা বাড়িতে না কারণ বাড়িতে আসলে ধরে ফেলবো দেখেন কত বড় প্রতারণা কত বড় ধোকাবাজি যে মানুষের সাথে ওই যে টাকা পয়সা লেনদেনে স্বচ্ছতা নাই ওয়াদা রক্ষা করে না দোকান থেকে বাকি খাইছে মাসকে মাস খবর নাই বাকিগুলা দেওয়ার জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো যেখানে যার সাথে যে অবস্থায় যে ওয়াদা করবে সে ওয়াদা রক্ষা করবে